হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই তোমার পাশে কত গরিব মরছে ক্ষুদার দায় তোমরা থাকো মহাসুখে উঁচু বট্টলিকায় তোমার পাশে কত গরিব মরছে ক্ষুদার দায় তোমরা থাকো মহাসুখে উঁচু বট্টলিকায় মানব সেবার পরে কোনো ভালো কাজার নাই মানব সেবার পরে কোনো ভালো কাজার নাই কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই কোরবানি দাও ভাই কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান তোমরা কেন পারবে না হয় নিধন করিতে দান রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার চাই রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার চাই কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই কোরবানি কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম না